আবু হুরাইরা হ্রদেলাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন আদম সন্তান আমাকে গালি দেয় অথচ আমাকে গালি দেওয়া উচিত নয় আর সে আমাকে মিথ্যা জানে অথচ তার উচিত নয় আমাকে গালি দেওয়া হচ্ছে তার এ উক্তি যে আমার সন্তান আছে আর তার মিথ্যা মনে করা হচ্ছে তার এ উক্তি যেভাবে আল্লাহ আমাকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবে কখনও তিনি আমাকে আবার সৃষ্টি করবেন না